কেতালের পদ্ধতিকে ছেড়ে দেয় এটাই ছিল তাদের যুগ যুগ ধরে তাদের প্রতিষ্ঠা যেমন নাকি নবী আলাইসালাম গণের নাম বললাম মোসা ইসা ইব্রাহিম আখর নবী মোহাম্মদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লাম এরাও যেভাবে কাবের মুসিদদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন সাহাবিরাও সেইভাবে যুদ্ধ করেছেন তাদের সেগুলো স্মরণ রয়েছে তাদের সেই কুশনের যুদ্ধের কথা স্মরণ রয়েছে গাজী সালাহুদ্দিন আল আইয়ুবি যিনি এই কুশেদারদেরকে মারতে মারতে সেই আটলান্টিক মহাসাগরের ওই পার পর্যন্ত তাদেরকে তাড়িয়ে দিয়েছিলেন এর মধ্যে আর ইসলামের আদর্শ ছাড়া ইসলামের হুকুমত ছাড়া অন্য কোন হুকুমত অন্য কোন শাসন ব্যবস্থা ছিল না সুবহান এই মায়ের কথা তাদের স্মরণ আছে মুসলমানদের হাতে যতদিন অস্ত্র ছিল ততদিন মুসলমানরা ক্ষমতায় প্রতিষ্ঠিত ছিল তাদের ইমান আকিদাকে প্রতিষ্ঠা রাখতে পেরেছিল অতএব এটাকে তাদের হাত থেকে সরাইয়া দিতে হবে তাদেরকে এমন চাকচিক্যময় পথের সন্ধান দিতে হবে এবং এমন ভাবে তাদেরই মধ্যে থেকে কিছু সংখ্যক মুনাফেককে নিয়ে এসে নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করে দিতে হবে যাতে করে পরবর্তী জেনারেশন এসে তারা মনে করে এই পদ্ধতিগুলো যারা আবিষ্কার করেছেন তারা তো ইসলামের বড় খেদমত করার চেষ্টা করেছেন অতএব এই পদ্ধতিতে কাজ করতে থাকি এটাই ছিল কাফের মুশ্রিকদের চক্রান্ত এটাই ছিল কাফের মুশ্রিকদের উদ্দেশ্য সেই উদ্দেশ্য তারা সফল হয়েছে তাই তো আজকে জিহাদকে বাদ দিয়ে কিতালের মাধ্যমে ইসলামী হুকুমত কায়েম করার যে নির্দেশ আল্লাহ রব আলমিন দিয়েছেন নবী আলাইসালামগণ করেছেন সেটার প্রতি তো আক্কা না করে বিভিন্ন রকমের পন্থাকে আবিষ্কার করেছেন এই পন্থা কারা আবিষ্কার করেছে কিভাবে আবিষ্কার হলো দুনিয়াতে আল্লাহর নিয়মকে বাদ দিয়ে নতুন নতুন নিয়ম কারা আবিষ্কার করেছে আল্লাহ রব্বুল সাথে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 এইভাবে তারা ধোকা দেওয়ার জন্য কতগুলো আমল সৃষ্টি করে ফসাদ্দাহুমা আনে সাবিলে এর দ্বারা তারা কি করে সাবিলে আই সাবিল্লাহকে তারা বন্ধ করে দেয় সাবিল্লাহর উপরে মানুষ থাকতে না পারে সাবিল্লাহ কোনটি জানেন আল্লাহর রাস্তা কিভাবে আল্লাহ নবী বর্ণনা করেছেন মান লিতাকুনা কালিমাতুল্লাহি উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য যে কিতাল করে মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি উলিয়া যাতে করে আল্লাহর জমিন আল্লাহর প্রতিষ্ঠা হয়ে যায় আল্লাহর কালেমাই বুলন্দ হয়ে যায় আর অন্য কোনো কারো লয়ন ওয়ার্ডার যেন না থাকে new world order old world order এগুলো কিচ্ছু যেন না থাকে একমাত্র আল্লাহর অর্ডার আল্লাহর হুকুম যেন প্রতিষ্ঠা হয়ে যায় এই জন্য কিতাল করে এটাই হচ্ছে সাবিল্লাহ তো শয়তান কি করে এই সাবিল্লাহকে বন্ধ করতে চায় নতুন নতুন পথ আবিষ্কার করে সাবিল্লাহর পদে কেতালের যেন বন্ধ হয়ে যায় এই জন্য তারা নতুন নতুন পথকে আবিষ্কার করে তাদের আমলকে করে করে সুন্দর করে খুব ভালোভাবে উপস্থাপন করে দেখায় যে এটা খুব ভালো কাজ এটা তোমার কোনো ক্ষতির না ইসলামের কোনো ক্ষতির কাজ না ইসলাম ধ্বংসের কাজ না এটাই হলো ইসলাম প্রতিষ্ঠার কাজ তাই আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম ঘোষণা করেছেন যে দেখো এই সমস্ত জেলাত মানাত এই সমস্ত যারা সৃষ্টি করেছে